অথচ আমাদের নবী আল্লাহর নবী আমাদের নবী আল্লাহ রসুল আমাদের নবী রহমতুল্লিল আলমিন আমাদের নবী আল্লাহর হাবি আমাদের নবী আল্লাহর দোস্ত কিন্তু মেয়েরাজের ঘটনা বর্ণনা করার সময় আমি আমার বন্ধুকে মেরাজে নিয়ে আসলাম আমি আমার নবীকে মেরাজে নিয়ে আসলাম আমি আমার রসুলকে মেরাজে নিয়ে আসলাম আমি রহমতুল্লিল আলমিনকে মেরাজে নিয়ে আসলাম এই ভক্তিতে না বলে আল্লাহ হোসেন আমার বন্দাকে মেরাজে নিয়ে আসলাম আল্লাহর নীলের মানে মেরাজের ঘটনায় সুবহান শব্দ ব্যবহার করার তাৎপর্য হল তোমরা মনে যদি প্রশ্ন জাগে কেমন করে সম্ভব এটা স্বাভাবিক যেহেতু তোমরা অক্ষম আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব যেহেতু আমি আল্লাহ অক্ষমতার থেকে পবিত্র আমি আল্লাহ অক্ষম আর নবীন নামে মোহাম্মদ শব্দ ব্যবহার না করিয়া নবী শব্দ ব্যবহার না করিয়া রসুল শব্দ ব্যবহার না করিয়া রহমতুল্লিল আলামী শব্দ ব্যবহার না করিয়া মুস্তফা শব্দ ব্যবহার না করিয়া মুজতবা শব্দ ব্যবহার না করিয়া আহমদ ব্যবহার না করিয়া বন্দা শব্দ ব্যবহার করার বিভিন্ন তাৎপর্য আছে এর মধ্যে একটা তাৎপর্য হল নবী রসুলগণের সাথে আল্লাহ পাকুল আলমিনের সম্পর্ক প্রধানত দুই ধরনের একটা হল আল্লাহ পক্ষ থেকে প্রেরিত আরেকটা হল বন্দাগণের দিকে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হিসাবে তারা নবী এবং রাসুল কিন্তু বন্দাগণের দিকে প্রেরিত হিসাবে তিনি নিজেও একজন বন্দা এই জন্যই আরেকজন বন্দার কাছে আল্লাহ আব্দুল আলমী তাকে নবী রসুল হতে পারে তিনি যখন বন্দাদেরকে কথা বলবেন তখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু যখন আল্লাহর সাথে আচরণ করবে তখন বন্দার মতো আচরণ করবে বন্দারের কথা বলার সময় বলবে আল্লাহর পক্ষটা কি আর আল্লাহর সাথে কোন আচরণ করতে হইলে আচরণ করবা বন্দার মতো বন্দার মতো যেমন বন্দায় যেমন আল্লাহর সামনে মাথা মতো করে তাইও আল্লাহর সাথে মাথা করবা বন্দায় যেমন আল্লাহরে রুকু করে তাইও আল্লাহরে রুকু করবা বন্দায় যেমন আল্লাহরে চিন্তা করে তাইও আল্লাহরে চিন্তা করবা বন্দায় যেমন আল্লাহ বন্দিগি করে তাইও আল্লাহর বন্দিগি কাজেই নদীগণের সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে বন্দা করে বিকে যখন ওই তখন তারা নবী রতুল হন আর নবীর পক্ষ থেকে আল্লাহর সাথে যখন কোন আচরণ হয় তখন নবীগণে নবীগণ সবচেয়ে বড় বন্দা সবচেয়ে বড় আল্লাহর বন্দী করতে বলা হন ওই তথ্যের দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ আমার নবীরে মেরাজে দিলাম আমার রসুলকে মেরাজে নিয়ে গেলাম না বিয়া মানে আমার বন্দারে মেরাজ নিয়ে গেলাম তিনি যে পরিমাণ বন্দী আমার করতে এবং করবেন এই পরিমাণ বন্দেগী সমস্ত জগৎবাসী নিজেরাও করতে পারবে না আরেকটা তাৎপর্য তাদের আগে আরেকজন নবী দুনিয়া চাইছিলাম হেন্দ্রেও আল্লাহ দুনিয়ার জীবন বাকি থাকা অবস্থায় আসমান নিয়ে আসলাম তিনি হইলেন হজরত ঈসা আলাইসালাম ঈসা আলাইসালাম আমাদের আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে শুভাগমন করার প্রায় সাড়ে পাঁচশত বছর আগে দুনিয়াতে আছে এক বিশেষ কারণবশত আল্লাহ উনাকে মরণ না দিয়া সশরীরে জিন্দা অবস্থায় আসমানে উঠে গেছে যে কারণে কি আমাদের আগে আবার দুনিয়াতে আসবেন মরণের কাজটা সম্পন্ন করার জন্য ইনি হইলেন হজরত ঈসা আলাইসালাম এই সুযোগে ঈসা আলাইসালামের উম্মত খ্রিস্টানেরা হজরত আলহ ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে যেহেতু তিনি একদিকে মানুষ পিতার ঘরে জন্মগ্রহণ করছেন না সুতরাং আল্লাহরে ওই ঈশা নবীর পিতা সাব্যস্ত করছেন আর যেহেতু ইনি মরণ বরণ করছেন না বিনা মরণে আসমানে উত্থিত হয়ে গেছেন এই জন্য ওনাকে আল্লাহ রব্বুল আলমের পুত্র সাব্যস্ত করছেন সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন লা তুতুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম فإني عبد الله ورسوله ولكن قولوا عبد الله ورسوله ও আমার উম্মত মুসলমান হল খ্রিস্টান বলতে তারার নবীরে তাজিম করার নামে আল্লাহর পুত্র সাজাইয়া জেলাখান আল্লাহ শরীফদার বানাইছে তোমরা মুসলমান বলতে আমি মুহাম্মদ রসুল্লাহকে তাজিম করার নামে আমাকে এইভাবে আল্লাহর শরীফদার বানাইও না আমি আল্লাহর পুত্র না আমি আল্লাহর বন্দা ওই যে রসুলের শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর পুত্র না আমি আল্লাহর বন্দা একজন সশরীরে জিন্দা অবস্থায় এক নবী আসমানে উঠে দেওয়ার কারণে তার উম্মতেরা কানবে আল্লাহ পুত্র সাজাই কি মুহাম্মদ রসুল্লাহর পর যদি মেয়াদের পাত্রে সশরীরে জিন্দা অবস্থায় যেহেতু আসমানে যেতে এই কারণে ওনার উন্মতেরাও যদি ওই অনুসরণ করে ওনারে আল্লাহর পুত্র বা আল্লাহর আগত আত্মীয় পুত্র বলে লায় মিনাল হারাম ইলাল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা কেন আমার বন্দারে মেরাজে নিয়ে আসলাম আখেরাতের জগৎ আসমানের জগৎ হ্যাঁ, জগতে আমার যে সমস্ত কুদরতি লীলা খেলা বিদ্যমান আছে আমি তাকে সাক্ষুল ভাবে দেখাইয়া দেওয়ার লাগে নিজের নবী চাকুল ভাবে যেন বেহেস দেখতে পারেন চাকুল ভাবে যেন জাহার নাম দেখতে পারেন বেহেস্তের সুখ শান্তি যেন নিজে চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়ার মানুষের খবর দিতে পারেন জাহান নামের আজাদ গজব যেন নিজের চাকুল ভাবে দেখিয়া গিয়া দুনিয়াবাসীকে খবর দিতে পারেন এমনকি আমি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ আলাপ করিয়া দিয়া যেন দুনিয়ার মানুষকে সাক্ষ্য সংবাদ দিতে পারেন এই জন্য আসমান জগৎ এবং পরকালের জগতের বিষয়গুলি আমি তাকে চাক্ষুষ ভাবে দেখাইয়া দেওয়ার জন্য মেয়েরাজে নিয়ে আসলাম কারি ভগবত জিব্রাহিল আলহ ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লামকে এসার নামাজের পর যখন রসুল নিজের আপন চাচা তখন উম্মেহানি বিনতে আমি তালিবের ঘরে বিশ্রামত ছিলেন রসুলকে সেখান থেকে গাই করলেন আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে ঢুকাইয়া লাগে অপারেশন সত্য সদর আরবি ভাষায় এই ঘটনাটাকে বলে সাক্ষ্য সাদার বাংলা ভাষায় বলে দক্ষ বিদারণ আরবি শব্দটার অর্থ জানা যেমন সর্বস্তরের মুসলমানের জন্য কঠিন বাংলা শব্দটা ব্যবহার করলেও তার মর্ম বোঝা সর্বসাধারণের জন্য কঠিন এজন্য জন্য আমি এটাকে যুদ্ধ করার লাগে হইয়া থাকি কুদরতি অপারেশন মেডিকেলের অপারেশন নয় হাসপাতালের পদ্ধতির অপারেশন না আল্লাহর কুদরতি ব্যবস্থায় অপারেশন আল্লাহর কুদরতি ব্যবস্থায় নবী সিনা মুবারকরে কাটিয়া আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বার করিয়া দইয়া আবার ভিতরে ঢুকাইয়া দূরা লাগাইয়া হাঁটতে কোনো ব্যথা হয়েছিল অস্ত্রেরও দরকার পড়ছে না চূড়া লাগাইতে সিলাইও লাগছে না মেডিসিনও লাগছে না সময়ও লাগছে না লগালগ কাটা লগালগ বার করা লগালগ ধোয়া লগালগ বিনা সিলাই দিয়ে বিনা মেডিসিনে বিনা বেতায় জোড়া লাগাই এই অপারেশনের অবস্থাটা বুঝি থাকলে হোক কথা বলি যে মেডিকেটেড অপারেশন না কুদরতি অপারেশন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সিনা মুবারকের এই ধরনের কুদ্রতি অপারেশন উনার জীবনে সর্ব চারবার কথা হচ্ছে আল্লাহ কখনে প্রথম দফা ধরা হয়েছে ওনার চার বছর বয়সে দ্বিতীয় দফা ধরা হয়েছে দশ বছর বয়সে তৃতীয় দফা ধরা হয়েছে চল্লিশ বছর বয়সে চতুর্থ দফা ধরা হয়েছে মেরাজের যে রাত্রে তিনি মেরাজে ছিলেন সেই রাত্রে ওনার বয়স কত ছিল এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর মতভেদ আছে এর মধ্যে যে মতটা বেশি অগ্রগণ্য সেটা হল হিজরতের আগের বছর রজত ছাব্বিশ তারিখ হিজরত সাতাশ তারিখের রাত্রে মহাবী মেরা হয়েছে হিজরতের আগের বছর গিয়ে থাকলে হিজরত করছিল তিপ্পান্ন বছর বয়সে এর আগের বছর যদি মেরাজ গিয়ে তা হইতে মেরাজ মেরাজ মেরাজ বছর বয়সে বায়ান্ন বছর ভাবে দেখব জাহান্নামের ভয়াবহ আগামের কথা শুধু আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে খাইয়া যখন উম্মতরে বুঝাইতা তখনই নবীর শরীরের অবস্থা মন মানসিক আর তার অবস্থা অন্যরকম দিয়া যেত মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আঙ্গুলে গণার মতো একসা দুসা সুলতানি ভাবছিল খুব বেশি রকমের ভাবছিল না সুলতানি আঙ্গুলে গোনার মতো একসাথে দুটা ভাবছিল সুলতানি ভাষাটা তো হওয়ার একটা আলামত রসুলের এই যেখানে সাইয়াবাতনি হুদ আমারে বার্ধক্য গুণা করছে না আমারে সুরায় হুদের মধ্যে আল্লাহ বেঈমান কাপির আর জাহাজ নামে কি পরিমাণ ভয়াবহ আদা হইব এর বিবরণে আমারে বলা হয় অন্য আয়াতে ফরমাইন فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا ও মানুষ যদি আল্লাহর মধ্যে হইয়া চলো যে কি আমাদের দিন জাহান নামের ভয়ে শিশুরা পর্যন্ত বুড়ো হইলে কবি দিন বাস পায় কিভাবে পরিষ্কার বলে দিয়েছেন জাহান নামে যাওয়ার আগে ওই হাসরের মাঠে দাঁড়ানো তাহা অবস্থাতে ওই জাহান নামের অবস্থা যখন বুঝতে পারবো আজাদের অবস্থা তখন যে সমস্ত মানুষ শিশু কালে মারা গেছি হাসরের মাঠে শিশু অবস্থায় যাতেছে এরা পর্যন্ত জাহান নামের আজাদের অবস্থা বুঝতে থাকিয়া বুড়াউনি তখন আমরা যে জাহান নামের অবস্থা বুঝতে পারলে শিশু বুড়াউনি এই জাহান নামের আজাদ নিজে চোখে দেখলে অবস্থা রাখতে হাটপিল করার হতাই না হতা তো আল্লাহ আলমী মহানবী মোহাম্মদ রসুল্লাহ আসলাম জান্নাতের নিয়ামতের অবস্থা দেখেও যেন আত্মহারা না হন জাহান্নামের আদাব গজবের অবস্থা দেখেও যেন হাট ফেল না করেন সেই অন্তরাত্মার মধ্যে জাহান্নামের আদাব গজব দেখিয়াও বরদাস্ত করার চেঞ্জলেস না হওয়ার মতো যোগ্যতা দেওয়ার জন্য মেয়েরাজে যাতে সিনা মুবারকের কুদরতি অপারেশন করিয়া অন্তরাত্মারে দইয়া দুদকের আজাব দেখা করেও তিনি হাসপিল করবেন নাকি ক্ষমতা দিয়া দেওয়া উচিত এদিকে মেয়েরাজে যাতে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশনের রহস্য হজরত জিব্রাহিল আলহিসাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামকে এই অপারেশন কাম সম্পন্ন করিয়া মেয়েরাজে যাওয়ার পথে নবী নবীজিকে একটা বেহেস্তি একটা বাহন একটা সুয়ারি দিয়ে ইত্যাদি গেছে এই সুয়ারি পিঠের মধ্যে বয়লা এটার নাম হইল বুড়াক বুড়াক বারকুন শব্দ থেকে উৎপত্তি বারকুন শব্দের অর্থ শাব্দিক অর্থ হইল বিদ্যুৎ কারেন্ট বৈজ্ঞানিকেরা কয় কারেন্টের গতি হইল সেকেন্ডে দুই লক্ষ অষ্টহার অষ্টআশি হাজার মাইল এক সেকেন্ডে কারেন্ট অষ্টআশি অষ্টআশি হাজার মাইল দূর যায় যে জন্তুটা জিব্রাইল ফিরিস্তা দিয়েছিল রসুলদের দিয়ে দিবার লাগি এই এই বুরাকের গতির বিদ্যুতের গতি থেকে আরো বেশি আছে এই কারণে এই জন্তুটার নাম হয়েছে বুরাক মুফাসসিরিন একরাম লেখেন যে বুরাকের নিচে সোয়ার হইয়া রসুল মেরাজে এই বুরাকের গতি পথের কতটুকু আছে লেখুন খোলা আকাশের মাঝে যেখানে কোনো বাধা নাই আড়াল নাই পর্দা নাই মেঘ নাই নামাজ নাই এরকম খোলা আকাশের মাঝে চাইলে নজর যত দূর পর্যন্ত যায় গুড়াকে এক কদমে এক সেকেন্ডে অত দূর হতে এই দ্রুত গতির কারণে নবী যে জন্তুর নিজে সোয়া মেলা রয়েছে এই জন্তুটার নাম রাখা হয়েছে গুড়া এই বুরাকে আল্লাহ কি ক্ষমতা দিচ্ছে যে আজকে অতন্ত পারে আকাশে উড়িয়ে অতন্ত পারে নবীদের বয়সুন করে দি আর জিবরাইল বুঝুন আগে দিই মুহাসসিরিন ইয়ার কারণ কি থাকে জিব্রাইলের মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি নবীর মর্যাদা বেশি সে তো আদমুল মর্যাদা বেশি কিন্তু আগে দিতে আর্থিক মর্যাদা হবে পরিধি স্বাভাবিক নিয়ম